আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহাবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল ভিশনের রমদানের তিরিশ আসরের এই আয়োজনে প্রতিদিনকার মতো আজও আমরা হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিডিয়া ও সিয়াম সাধনা যারা সিয়াম সাধনা করেন আল্লাহর জন্য সিয়াম পালন করেন মিডিয়া কি তাদের কোনো ক্ষতি করতে পারে অথবা তাদের কি কোনো লাভ করতে পারে মিডিয়া কি সিয়ামকে আরো শক্তিশালী করতে পারে মিডিয়া কি সিয়ামকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব যেহেতু আমরা মিডিয়ার যুগের মানুষ আধুনিক প্রযুক্তি আমাদের চতুর পার্শ্বে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে বেঁধে ফেলেছে অতএব এই পরিস্থিতিতে অবশ্যই একজন মমিন একজন মুসলিম মিডিয়ার বিষয়টিকে উপেক্ষা করতে পারেন না মিডিয়ার সাথে তার ইমান জড়িয়ে আছে তার ইসলামের হাজারো কর্ম চেতনা বিশ্বাস জড়িয়ে আছে আজকের যে ইলেকট্রনিক মিডিয়া যেই প্রিন্টিং মিডিয়া আজকে টেলিভিশন যে রেডিও ইন্টারনেট ফেসবুক ইত্যাদি ইত্যাদি আজকের পত্রপত্রিকা এসব কিছু সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে আমরা জানি আমরা ঘরে বাইরে সর্বত্র আমাদের দোকানে সর্বদাই মিডিয়ার সুবাদে আমরা হয় ভালো কিছু শুনছি আর না হয় চূড়ান্ত মন্দ কিছু শুনতে পাচ্ছি মিডিয়ার কল্যাণে চোখের সামনে সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ পাচ্ছি ভালোভাবে অথবা মন্দভাবে আসলে বর্তমান সমাজে মিডিয়ার বিষয়টি জানা না থাকলে রোজা রক্ষা করা সম্ভব নয় ইমান রক্ষা করা সম্ভব নয় আজকে যে বেহায়াপনা যে বেলেল্লাপনা যে অশ্লীলতা যে পাশবিকতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সেক্স ভায়োলেন্স যৌনতা আর যৌনতা অজাচার অনাচার যেগুলো বিভিন্ন দেশের পার্লামেন্টে আইন করে এমন অনাচারকে বৈধতা দেয়া হচ্ছে যেটা পশুদের মধ্যেও পাওয়া যায় না কোনোদিন এগুলো মিডিয়ার কল্যাণে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে মুসলিম কি অমুসলিম নির্বিশেষে এগুলোতে আক্রান্ত হচ্ছে প্রদর্শক একটি মোবাইল যার হাতে আছে মোবাইলের রিংটোন যদি তিনি বাদ্য বাজনা শুনতে থাকেন দিন যদি একশোটি কল আসে একশো বার তিনি বাদ্যযন্ত্র শোনেন বাজনা শোনেন তাহলে তার সিয়াম থাকলো কই আর কারণ যে কোনো বাজনা দব ছাড়া ঈদের দিনে দব বাজানো বিবাহের দিনে দব বাজানো এই দুই দিন এক পেশে খোলা এক পেশে ঢোল এটা ছাড়া আর কোনো বাদ্য বাজনার ইসলামে কোনো অপশন নেই কোনো বৈধতা নেই নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মাজিব এক কথায় মাজিব বাদ্যযন্ত্র সবগুলোকে হারাম বলেছেন এবং কেমতের আগে এই হারামগুলোকে এই উম্মতের কেউ কেউ বৈধ মনে করবে বলে উক্তি করে গেছেন সায়াকুনপি উম্মতি কৌমন হারিরা ওয়াল খমরা ওয়াল মাজিব আমার উম্মতের মধ্যে এক সম্প্রদায় আসবে ইয়াস্তাহিল্লুন এরা জোর করে হালাল করে নেবে অর্থাৎ এটা হারাম জিনিস ইসলামে যেটা হারাম এটাকে জোর করে হালালকে ইস্তেহলাল বলে কোন হালাল জিনিসকে জোর করে হালাল বলার ক্ষেত্রে এভাবে বলা হয় না সেটা বললেও ভিন্নভাবে বলা হয় এখানে দুর্নামের যেই ভঙ্গিমা যে আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় আসবে যারা কতগুলো হারামকে তারা হালাল করে নেবে অথচ এগুলো হারাম হেরা লজ্জাস্থানকে তারা হালাল করে নেবে বিবাহ ছাড়াই মেয়েদেরকে বৈধ করে নেবে অল হারির সিল্ক পুরুষদের জন্য হারাম অবৈধ তারা এই সিল্ক সিল্কের পোশাক সিল্কের কোনো সেটের মধ্যে বসা সিল্ক দিয়ে সাজগোজ করা ইত্যাদি এগুলো ব্যবহারকে তারা বৈধ মনে করবে অথচ এটা অবৈধ অলখামরা তারা মদকে বৈধ করে নেবে অথচ মদ কে না জানে যে এটি হারাম ওল মহাজিব মদ যেমন হারাম ওল মহাজিব বাদ্যযন্ত্র এটা হারাম এখানে চারটে হারাম চার হারামকে কেয়ামতের আগে এই উম্মতের কিছু লোকেরা মুনাফিকরা এটাকে বৈধ করে নেবে মন ভাবে এবং ইস্তেহলাল হারামে কুফরন কোন হারামকে হালাল মনে করা কিন্তু কুফর ইমান আর থাকবে না তার অতএব বর্তমান যুগে যিনি রোজাদার তিনি যদি মোবাইল রিংটোন নিয়ন্ত্রণ না করেন গান বাজনা বাদ্যযন্ত্র রিংটোন হিসাবে ব্যবহার করেন তাহলে সারা দিনে এতবার তিনি এই বাদ্যযন্ত্র তার কানে দিলেন তার রোজা কিভাবে থাকলো এটা তো হারাম মোবাইলের মধ্যে আজকাল ইন্টারনেট আছে ফেসবুক আছে সারা পৃথিবীর যত নোংরাম সব কিছু ইন্টারনেটের মাধ্যমে দেখা সম্ভব প্রিয় দর্শক একজন রোজাদার তিনি তার ফেসবুকে তার ইন্টারনেটে তার অ্যান্ড্রয়েড সেটে তার আইফোনে তার কোনো রকমের কোনো ইলেকট্রনিক এসব যন্ত্রে তিনি কোনো হারাম কি করতে পারেন অসম্ভব হারাম করতে পারেন না আজকে আমাদের সন্তানরা তারা এসব যন্ত্রের মাধ্যমে তারা নৈতিকভাবে মৃত্যুবরণ করছে এই ইলেকট্রনিক মিডিয়াগুলো আমাদের অপরিপক্ক জ্ঞানের অধিকারী অপরিণত বয়স্ক ছেলে মেয়েদের জন্য মৃত্যু তুল্য নৈতিকভাবে তাদেরকে মেরে দিচ্ছে তারা এমন নোংরাম অজাচার অনাচার ব্যবিচার এগুলো থেকে শিখছে যে এটা তাদের কাছে পানি ভাতের মতো পান্তা ভাতের মতো সহজ মনে হচ্ছে আজকে ব্যবিচার ভিত্তিক সমাজ তৈরি হয়ে গেছে বিবাহ ভিত্তিক হালাল বৈধ পবিত্র সমাজের বদলে এখন ব্যবিচার ভিত্তিক সমাজ লিভিং টুগেদার ভিত্তিক সমাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভিত্তিক একটা সমাজ তৈরি হয়ে গেছে এবং হতে হতে যৌন বিকৃতি হয়ে সমকামিতা ভিত্তিক এক সমাজ ব্যবস্থা দুনিয়াতে তৈরি হয়ে যাচ্ছে কতগুলো রাষ্ট্র এগুলোকে পর্যন্ত এই কলঙ্কজনক যেগুলো পশু পশুর স্তরের মধ্যে পাওয়া যায় না সেই অপকর্ম অপরাধগুলোকে পর্যন্ত আজকে মানুষ নির্লজ্জভাবে লজ্জা হারিয়ে মনুষ্যত্ব হারিয়ে তারা বৈধ করে নিচ্ছে আসলে নবীরা যত কথা বলে গেছেন তন্মধ্যে একটি কথা মানুষ আরিস সূত্রে পেয়েছে ইন্নামিম্মা আদ্রাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা এজালাম তাস্তাহে ফাসনামা ইতা যখন তোমার লজ্জায় মারা যায় লজ্জায় যখন থাকে না তখন যা ইচ্ছা তাই তো করতে পারো অনায়াসে আজকে কোটি কোটি মানুষ টেলিভিশনে তারা বিভিন্ন চিত্র দেখে অশ্লীল ছবি দেখে একজন পরনারী তার এই কবজি এইটুকু অথবা চেহারা এইটুকু ছোট্ট একদল ওলামারা বলেছেন এটা খোলা থাকতে পারে কিন্তু অধিকাংশ ওলামারা বলেছেন না এটাও ঢেকে রাখা উচিত এবং সাহাবা সাহাবাই কেরাম সাহাবি মহিলাগণ তারা যখন পরপুরুষদের সামনে যেতেন একটি চোখ খোলা রেখে সারা শরীরকে ইউদ্দিন আলাই হিন্না তারা জিলবাব দিয়ে সারা শরীরকে ঢেকে রাখতেন এই অবস্থা ছাড়া কোনো পরনারীর দিকে দৃষ্টি দিলে তো সেটা অবশ্যই দৃষ্টির জিনা হবে আমাদের কিছু করার নেই এটা আল্লাহর বিধান সৃষ্টিকর্তা জানেন সে দৃষ্টিতে কি থাকতে পারে ইয়ালামুখ ইনাতাল আয়ুন চোখের চর্যবৃত্তি তিনি জানেন চোখ চর্যবৃত্তি করে চোখ হারাম দৃষ্টি দেয় চোখ ব্যবিচারে লিপ্ত হয় অতএব সরিয়া কঠিনভাবে এই চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্য কুল্লিল মিনাইয়াগুদ্দুমিন আফসহরিহিম মোমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে অকুল্লিল মিনাতে ইয়াকুদ্দামিন আফসহরিহীন না মুমিনা নারীগণকে বলুন তারাও দৃষ্টি যাতে অবনমিত রাখে সুরান নোরের ত্রিশ একত্রিশ নম্বর আয়াতে কি কঠিন নির্দেশ আল্লাহ দিয়েছেন কিন্তু প্রযুক্তির কল্যাণে আজকে এই জিনিস আমাদের অনুভূতিতেই নাই যে এই যে নারীটি আমি তাকে তার দিকে তাকিয়ে আছি এটা যে হারাম দৃষ্টির ব্যবিচার তার গান শুনছি এটা কানের ব্যবিচার তাকে নিয়ে কল্পনা করা হচ্ছে এটা ব্রেইনের ব্যবিচার বাবা হচ্ছে হৃদয়ের ব্যবিচার এবং তাকে দেখার জন্য যদি হাত দিয়ে আমি রিমোটের বাটনটা চেপে অন করে দিই এটা হাতের ব্যবিচার প্রযুক্তি দিয়ে কোনো অপরাধ করলে এটি ভয়ঙ্কর কারণ এর সীমা পরিসীমা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত প্রযুক্তির গুণা একজনেই শত লক্ষ কোটি মানুষের গুণা করে ফেলতে পারে একটি মেয়ে নেছে সাড়ে সাতশো কোটি মানুষকে দেখিয়ে কত শত কোটি পাপ সে করে ফেলতে পারে চোখের নিমিষে অতএব প্রযুক্তি ইমানকে কিভাবে ধ্বংস করে দিতে পারে আজকের মুসলিম সমাজ দেখলে আমরা বুঝতে পারি আমাদের সমাজে যখন ডিসেন্টিনা ঢুকে তার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের এসব অপদৃশ্যগুলো চোখের সামনে আসে তিন মাস ছয় মাসের মধ্যে আমাদের সমাজ চেঞ্জ হয়ে গেছে আমাদের পারিবারিক জীবন ভেঙ্গে চুরমার হয়ে গেছে পর্দা ফুসিদা নারীদের যে হিজাব আবরু এগুলো এগুলোর ভিত্তি কেঁপে উঠেছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কিছুদিনের মধ্যেই আমেরিকার নিউ জার্সি শহরের ক্লিপটন হাই স্কুলের একজন ছাত্রী তিনি সেরা লেবাসধারী মেয়ে হিসেবে পুরস্কৃত হলেন অথচ তিনি হিজাব আলী আবরার শাহিন তার নাম সে পরিপূর্ণ হিজাব পালন করে মাথায় স্কার্ফ ব্যবহার করে এত সত্ত্বেও আমেরিকার সমাজে তাকে সেরা লেবাসদারির পুরস্কার দেয়া হয়েছে নারীদের হিজাব এটা যে মানুষের প্রকৃতির মধ্যেই এর সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতিগতভাবে মানুষ বুঝে যে এই জিনিসটি সুন্দর এই জিনিসটি ভালো এই জিনিসটি উত্তম কল্যাণকর এই জন্য মার্কিন মূল্যকের একটি স্কুলের ওই মুসলিমা ছাত্রীকে উত্তম লেবাসদারি সবচেয়ে সুন্দরতম লেবাসদারি হিসাবে খেতাব দেওয়া হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে প্রিয় দর্শক আজকে প্রযুক্তির কারণে আমাদের পোশাক জ্ঞান নষ্ট হয়ে গেছে কোন দেশের এক কাঁফের মেয়ে কি পোশাক পরল আমরা মুসলিমরা আমরা সেই পোশাককে মডেল বানিয়ে মুসলিম মেয়েরা সেটা ব্যবহার করছে আহা কথা আফসুসের কথা প্রযুক্তির কল্যাণে একটা একটা নায়িকা কিভাবে হাসে কোটি কোটি মুসলিমা মেয়ে সেভাবে হাসার চেষ্টা করে কিভাবে সে বাইরের পুরুষদের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে সেভাবে এরাও সেটা প্রকাশ করার চেষ্টা করে ও কিভাবে শরীরের কোন অঙ্গ কিভাবে সে ব্যবহার করে কিভাবে আন্দোলিত করে এভাবে তারা সেই সেই সে বিষয়কে তারা ফলো করার চেষ্টা করে এগুলি তো প্রযুক্তির কারণে হচ্ছে একটা ছেলে দেখা গেল খুবই চরিত্রবান নামাজি কোরআন তেলামতকারী মাতা পিতার বাধ্য বিদ্যালয়ের সেরা ছাত্র হঠাৎ দেখা গেল এই ছেলেটি কি হয়ে গেল মাদকাসক্ত হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল লম্পট হয়ে গেল খুনি হয়ে গেল কি কি হলো দেখা গেল তার মোবাইলের মধ্যে সে কিছু ছবি এমন শেয়ার করেছে ওগুলি দেখে যেহেতু আসলে রোগই সংক্রমিত হয় স্বাস্থ্য কখনো সংক্রমিত হয় না ভালো জিনিস সংক্রমিত হয় না এত ভালো ছেলে পিতা মাতার এত অনুগত ছেলে বিদ্যালয়ের সেরা একটি ছেলে একটি আল্লাহওয়ালা ছেলে দেখা গেল একটি প্রযুক্তির কারণে একটি যন্ত্রের কারণে গোটা জীবন তার মার্ডার হয়ে গেল ধ্বংস হয়ে গেল চিরতরে সে নবীজি যে বলেছেন কুল্লুকুম রয়েন অকুল্লুকুম রাইয়াতিহি প্রত্যেকে তোমরা রাখাল তোমাদের রাখালি সম্পর্কে প্রত্যেককে প্রশ্ন করা হবে মাতা পিতার আজকে রাখালি করা উচিত ছেলের হাতে কি মোবাইল কি সে দেখছে তার কল লিস্টে কারা আছে সে ইন্টারনেটে কি দেখে মেয়ের হাতে কি আছে মেয়ে কার সাথে কথা বলে কোথায় যায় এগুলি ফরজ কারণ প্রত্যেককে তো দায়িত্ব দেওয়া হয়েছে কুয়ান ফুসাকুম আলিকুম নারা নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে জাহান নাম থেকে বাঁচাও মাতা পিতা দেখা গেল একটা টিভি সেট কিনে ছেলে মেয়েদের শিশুদের হাতে তুলে দিয়ে চলে গেল তারা বুঝলই না যে এখানে কি তাদেরকে শিক্ষা দেয়া হবে আগের যুগে ঘরের মধ্যে একজন চরিত্রবান অমায়িক একজন আল্লাহওয়ালা মানুষকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হতো সন্তানরা তার হাতে শিক্ষা পেয়ে সচ্চরিত্রবান সদালাপি মিষ্টি ব্যবহারকারী কোমলমতি বিনয়ী কত গুণ সদ্গুণ অর্জন করত আজকে সেই গৃহশিক্ষকের জায়গা দখল করেছে টেলিভিশন এখন গৃহশিক্ষক কারা যত লম্পট দুচ্চরিত্রের যত লোকগুলি যারা দু পয়সার জন্য মানুষের দুনিয়া আগেরাত ধ্বংস করে দিতে তাদের সামান্য হৃদয় কেঁপে ওঠে না ওগুলি হয়ে গেছে গৃহশিক্ষক আপনার শিশুরা ফিল্মি স্টাইল শিখবে ফিল্মি স্টাইলে ব্যবিচার করা শিখবে ধর্ষণ শিখবে আজকে যে বাসে এই ধর্ষণের ঘটনাগুলো ঘটে এগুলি কে শিক্ষা দিয়েছে কোনো গুরু তো শিক্ষা দেয়নি বিদ্যালয় শিক্ষা দেয়নি এগুলো এই প্রযুক্তির মধ্যেই এই যন্ত্রের ভেতরে শিক্ষা তারা পেয়েছে হাতে কলমে শিক্ষা দেয়া হয়েছে এখানে শিক্ষা পেয়েই তারা এই দুশ্চরিত্র জাতির জন্য বোঝা নিজের লাইফ বিনষ্টকারী পরিবারের কলঙ্ক এরূপে তারা গড়ে উঠেছে একটি মোবাইল সেট কোনো তরুণের সাথে থাকলে তার অর্ধেক যৌবন খেয়ে ফেলবে চীন ভারত আমেরিকান বিজ্ঞানীরা মোবাইলের যে মাইক্রোওয়েভ যে ক্ষুদ্র তরঙ্গ বিদ্যুতের এর যে ক্ষমতা মানুষের পুরুষদের শুক্রাণু পর্যন্ত চেঞ্জ হয়ে যায় ডিএনএ আরএনএ পর্যন্ত চেঞ্জ করে দেয় এত ভয়ঙ্কর আজকে যে অ্যাবনর্মাল শিশু সমাজে ভরে গেছে এই বাংলাদেশের ষোলো লক্ষ অ্যাবনর্মাল শিশু এগুলোর পিছনে মোবাইল টাওয়ার মোবাইলের যত্রতত্র নিষ্প্রয়োজনীয় অধিক ব্যবহার এবং টেলিভিশন কম্পিউটারের যখন তখন বিনা প্রয়োজনের অধিক ব্যবহার এসব ব্যবহার থেকে এসব জিনিস আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি অতীতে ছিল না এত নর্মাল অটিস্টিক প্রতিবন্ধী পাগল সন্তান আমাদের সমাজে এমন ছিল না আজকে অ্যাবনর্মাল মানুষের সমাজ ভরে যাচ্ছে প্রিয় দর্শক প্রযুক্তি ব্যবহার করতে না পারলে এই যুগে আমরা বিনাশ হয়ে যাব ধ্বংস হয়ে যাবে ইমান হারিয়ে যাবে একটি মোবাইল সেট ইমান নষ্ট করার জন্য যথেষ্ট একটি টিভি সেট ইমান নষ্ট করার জন্য যথেষ্ট যদি সেটাকে নিয়ন্ত্রণ করা না যায় আমরা টিভি দেখব ভালোটা দেখব সেখান থেকে ভালো কি আছে বিশ্ব প্রকৃতির কি শিক্ষণীয় জিনিস আছে কি কোরআন শিক্ষা করার আছে কি নবীর রহির আলোকে কি কি সুন্দর আখলাখ শিক্ষা দেয়া হচ্ছে ইসলামিক স্কলারগণ কি বক্তব্য দিচ্ছেন কারিগণ কত সুন্দরভাবে সলরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন আমরা এগুলি শুনব এগুলো দেখব ভালো কিছু সেখান থেকে নেব কিন্তু সে ভালোর জন্য তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে সন্তানকে পরিচর্যা সন্তানের প্রতি সেই অতন্দ্র প্রহরী রূপে ভূমিকা নিতে হবে এই রমদান মাসে তো যেখানে হালালগুলো পর্যন্ত আল্লাহ হারাম করে রেখেছেন সেই রমজান মাসে এই প্রযুক্তিগত হারামের সয়লাপ থেকে মহাপ্লাবন থেকে নিজেকে নিজের পরিবারকে নিজের সন্তান সন্ততিকে নিজের সমাজকে নিজের বিশ্বকে যদি আমরা বাঁচাবার উদ্যোগ নিতে পারি তাহলে বিরাট কল্যাণ হবে মানব জাতির জন্য প্রযুক্তির যারা কর্তৃপক্ষ তাদের উচিত এমন কিছু না দেয়া যেটা জাতির সর্বনাশ ডেকে আনবে জাতির চরিত্র নষ্ট করে দেবে আগামী প্রজন্মের চরিত্র ধ্বংস করে দেবে এমন কিছু করলে তাহলে শত শত কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করার গুণা পাপ নিয়ে কর্তৃপক্ষকে কবরে যেতে হবে একজন মা বাবা যদি এমন কোন যন্ত্র সন্তানদের জন্য এনে দেন যেটা দেখে তারা নাস্তিক বেইমান হয়ে যায় লম্পট চরিত্রহীন হয়ে যায় তারা মাদকাসক্ত হয়ে যায় ব্যবিচারী হয়ে যায় তাদের সমুদয় পাপ এই মা বাবাকে নিতে হবে এভাবেই চলবে এভাবে দায় দায় বহন করতে হবে কোনো উপায় নেই আমরা টেলিভিশনকে মুসলিম বানিয়ে ফেলি আমাদের মোবাইলকেও মুসলিম বানিয়ে ফেলি আমাদের যে ফেসবুক ইন্টারনেট আমরা আমাদের ইমানের জ্যোতি দিয়ে এগুলোকেও ইমানদার বানিয়ে দিই অর্থাৎ এগুলির ব্যবহার করব ইসলামিক ব্যবহার ইমানদারি ব্যবহার বৈধ ব্যবহার করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবাহানকাল্লাহমদিক আসাদু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত